বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসের কোরআন জেলার অহংকার হজরত মাওলানা মুক্তি আলী হাসান মুসামা হজরত মাওলানা মুক্তি আলী হাসান মুসামা হজরত যখন হাদিসের ধরছে ভারত সালামার ধরছে তখন মনে হয় যে হজরতের চেহারা দিকে তাকিয়ে থাকি ভবন স্ত্রী থেকে তার মুখ থেকে যে রসুলের হাদিস কলা কলা রসুল্লাহর মাধ্যমে বের হয় আর যে সুন্দর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণের হয় যদি আমরা কোনো সময় সুযোগ পান আলোচনা মাদ্রাসার দারুল হাদিসে যে ইনশাআল্লাহ একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন কত সুন্দর সুন্দর ব্যাখ্যা হাদিসের করেন হজরত আসলে হাদিসের দরজের ব্যাখ্যা একরকম ওয়াজ মাহবিলের ব্যাখ্যাও একরকম হাদিসের দরজের আলোচনা একরকম আবার ওয়াজ মাহবিলের আলোচনা একরকম এই জন্য হাদিসের দরজের যে জান্নাতের সামানাগুলো দেন সেখানে যদি আমরা সময় পাই দারুল হাদিসে বসে অনেক সুন্দর সুন্দর আলোচনা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 অথবা কোনো রুজি রোজগারের মধ্যে কোনো বৃদ্ধি পাওয়া এগুলো কোনো কিছু আমাদের উদ্দেশ্য না যারা এখানে উপস্থিত হয়েছে হোক ছোট বাচ্চা হোক নারী হোক বয়স্ক মানুষ হোক যুবক সকলের একটাই উদ্দেশ্য যে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করা একমাত্র আল্লাহ তালার মহাব্বাতে রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামের মহাব্বাতে দিনের মহাব্বাতে মজলিসে আসা ইসলাম আমাদের কাছে একটা বিষয় কামনা করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরেছেন যে উম্মত যেন ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তালা ভালোবাসার একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন সব প্রাণীর মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা রাখেননি যার কারণে দেখা যায় একটা প্রাণীর সন্তান যখন বড় হয়ে যায় বড় হওয়ার পর তার মা তার সঙ্গে এমন আচরণ করে মনে হয় এজন্য তার সন্তানই না বরং বিদেশি কোনো বিদেশ থেকে আসে কোনো প্রাণী কিন্তু আল্লাহ তালা মানুষের মধ্যে এমন একটা ভালোবাসা রেখে দিয়েছেন যেই ভালোবাসার বন্ধনে মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার মাকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে ভাই তার বোনকে ভালোবাসে এমনকি ভালোবাসার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন আল্লাহ তালে ভালোবাসার এক জজবা এক মানসিকতা দিয়ে সকল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ভালোবাসার বিভিন্ন উপকরণ আমাদেরকে দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে কেউ সম্পদকে ভালোবাসে কেউ গাড়ি ভালোবাসে কেউ বাড়ি ভালোবাসে কেউ নারী ভালোবাসে কেউ আল্লাহকে ভালোবাসে কেউ রাসুলকে ভালোবাসে কেউ তার গাড়ি বাড়ির জন্য নিজের আরামকে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে দেয় সে তার এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে নিজের খানা পড়ার দিকে ভালো মতো লক্ষ্য রাখছে না বিশ্রামের দিকে লক্ষ্য রাখছে না ক্রমান্বয়ে নিজেকে অসুস্থ করে ফেলছে অপরদিকে কোন মানুষ আল্লাহর ভালোবাসায় রাসুলের ভালোবাসায় দিনের ভালোবাসায় আল্লাহ তালার ডাকে নিজের জীবনকে হাসি মুখে উৎসর্গ করে দিচ্ছেন এ এক ভালোবাসা আল্লাহ তালা মুমিনের সফলতা রেখেছেন এই ভালোবাসার মধ্যে কোরআনের মধ্যে সুরতুত্তাওবায় আল্লাহ তালা বলে দিচ্ছেন কুল হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন আপনার দায়িত্বই তো বলে দেওয়া উম্মত বুঝবে না আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন তো আপনি তাদেরকে বুঝিয়ে দেন ইনকান আবা উকুম ও আবনা উকুম হে আমার উন্মতেরা যদি তোমাদের কাছে তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের স্বামী স্ত্রী ও তুকুম তোমাদের বংশের লোকেরা ও আমুহা এবং সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছো ও তিজারাতুন এবং সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হওয়ার আশঙ্কা তোমরা করো এই বিষয়গুলো যদি তোমাদের কাছে হয় আহাব্বা ইলেইকুম অধিক প্রিয় মিনাল্লাহ কার থেকে আল্লাহর থেকে যদি তোমাদের কাছে এই সমস্ত বিষয় অধিক প্রিয় হয় ও রাসুলহি এবং তার রাসুলের থেকে ও জিহাদিং ফি সাবিলহি এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে তারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি যতক্ষণ না আল্লাহ তাআলা তার শাস্তি নিয়ে আসেন অর্থাৎ যারা আল্লাহকে ভালোবাসে না যারা রসুলকে ভালোবাসে না যারা আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা রাখে না আল্লাহ তালা তাদেরকে জমিনের মধ্যে রাখার প্রয়োজন নেই আল্লাহ তালা আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবেন তোমাদের মধ্যে যে ব্যক্তি দিন থেকে সরে যাবে যে দিনকে ভালোবাসবে না দুনিয়াকে ভালোবাসবে ভালোবাসবে না এই পৃথিবীকে ভালোবাসবে তাহলে শুনে রাখো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে রাখবেন না আল্লাহ তোলা অতীতে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন আজ জাতিকে ধ্বংস করেছেন সামুদ জাতিকে ধ্বংস করেছেন নুয়া আলহ ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করেছেন লুত আলহ ইসলামের সম্প্রদায় সম্প্রদায়কে ধ্বংস করেছেন এরকম শত শত জাতির বর্ণনা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে দেখতে পাই যারা এই দুনিয়ার মধ্যে একসময় রাজত্ব করেছে দুনিয়ার মধ্যে তাদের ক্ষমতা ছিল তাদের প্রতাপ ছিল তাদের শক্তি ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় রাখেননি কারণ তারা আল্লাহকে ভালোবাসত না এবং আল্লাহ তাদেরকে ভালোবাসতেন না আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন এবং তিনি এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন ইহেব্বুহুমা যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে কোন সাহাবির নাম শুনলে আমরা বলি রদি আল্লাহ আনহান সাহাবিদের নাম আসলে আমরা এই কথা বলি কিনা সাহাবায় কেরাম রদি আল্লাহ আনহুমাজমাইন সাহাবায় কেরামের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আল্লাহ জায়গায় জায়গায় বলে দিচ্ছেন রদি আল্লাহ আনহু অর্থ হল আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আনহু এবং তিনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আমরা সবাই ধর্ম পালন করি কম বেশি নামাজ কিছু পড়ার চেষ্টা করি যাদের সামর্থ্য আছে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি রমজান মাস আসলে আমরা রোজা রাখার চেষ্টা করি কিন্তু আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি নিরপেক্ষভাবে জিজ্ঞেস করি দেখতে পাবো যে আমার দিলের মধ্যে এখনো দুনিয়ার ভালোবাসা বেশি আছে দিনের প্রতি ভালোবাসা কম আছে সহজ উদাহরণ আমাকে যদি বলা হয় তুমি দিনের জন্য কিছু সময় বের করো কিছু সময় তুমি আল্লাহর পথে আসো আল্লাহর জন্য তুমি এই সময়কে উৎসর্গ করে দাও যে সময়ে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে থাকবে না একমাত্র আল্লাহর জন্য একাগ্র চিত্ত হয়ে তুমি উপস্থিত হবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তখন আমি ভাববো আমার দোকান আছে আমার চাকরি আছে আমার ব্যবসা আছে সবগুলোকে গোছানোর পর আমার হাতে অতিরিক্ত সময় আছে কিনা সাধারণভাবে এভাবে করি না আমরা একজন কৃষক সে ভাববে আমি খেতে সময় দেব খেতে সময় দেওয়ার পর এক্সট্রা কিছু টাইম আমার হাতে বাঁচে কিনা যদি উদাহরণস্বরূপ এখন এমন হয় যে তার দুনিয়ার পেছনে আট ঘন্টা সময় প্রতিদিন দিতে হয় আরো আট ঘন্টা সময় থেকে বিশ্রাম খাবার দাবার ইত্যাদির মধ্যে কাটাতে হয় বাকি থাকছে আট ঘন্টা এবার সে ভাববে এই আট ঘন্টার মধ্যে আমাকে ফ্যামিলির সঙ্গে গল্প গুজব করতে হবে আমাকে টেলিভিশনের সামনে বসতে হবে আমাকে বিভিন্ন বিনোদনের মধ্যে শরিক থাকতে হবে আমাকে খেলার মাঠে গিয়ে খেলতে হবে আমার পত্রিকা পড়তে হবে সবগুলো কাজ করার পর আমার হাতে কতটুকু সময় বাঁচে দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় যে আধা ঘন্টা সময় আমার বিশেষ কোনো কাজ নেই আচ্ছা ঠিক আছে হুজুর এই সময়টা আমি আল্লাহর জন্য দিতে রাজি আছি দুনিয়া ঠিক থাকবে দুনিয়া ঠিক থাকার পর আল্লাহ আগে হলো শয়তান তারপরে হলো রহমান আমাদের অধিকাংশ অবস্থাই হলো এমন আল্লাহ তালা বলে দিচ্ছেন মা আল্লাহ তালা তোমাদের কোন মানুষের ভেতরে দুটো অন্তর বানাননি সবার ভেতরে অন্তর কয়টা নাকি কারোর ভেতরে দুটো আছে সবার ভেতরে অন্তর কয়টা একটা এক অন্তরের মধ্যে দুটো জিনিস একসঙ্গে থাকা সম্ভব একটা জায়গা যে এই জায়গাটা আলো যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই আবার যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই আল্লাহ তাহলে অন্তর দিয়েছেন একটা এই অন্তরের মধ্যে হয়তো আল্লাহ থাকবে অথবা শয়তান থাকবে এই অন্তরের মধ্যে হয়তো দুনিয়া থাকবে অথবা আখেরাত থাকবে আলো এবং অন্ধকার যেমনি ভাবে জমা হতে পারে না একইভাবে এক অন্তরের মধ্যে আল্লাহ এবং শয়তান কখনো একত্রিত হতে পারে না তাহলে এর অর্থ কি আমরা দুনিয়াকে ছেড়ে দেব চাকরি করার দরকার নেই ব্যবসা করার দরকার নেই ক্ষেত খামার করার দরকার নেই না আমরা সাহাবিদের জীবনের দিকে তাকাবো রসুলের জীবনের দিকে তাকাবো বিভিন্ন যুগের বিভিন্ন রসুলের জিন্দগির দিকে যদি আমরা তাকাই দেখবো সুলাইমান আলহ ইসলাম রাজত্ব করে গেছেন দাউদ আলহ ইসলাম তিনি যদি তার হাতের মধ্যে কোন লোহা নিতেন মোমের মতো গলে যেত তারপর সেই লোহার দ্বারা তিনি বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতেন এরপর এভাবে জীবিকা অর্জন করতেন রসুল্লাহ সাল্লাম শুরু জামানার মধ্যে টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়িয়েছেন তার মানে হালাল রুজি রোজগার করতে নিষেধ করা হয়নি আল্লাহ নিজে বলে দিচ্ছেন ফাইদা যখন নামাজ শেষ হয়ে যায় ফাংতাশিরোফিল আর এখন মসজিদে বসে থাকার দরকার নেই তোমরা জমিনে ছড়িয়ে যাও অবতাগুমিন ফাদুলিল্লাহ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক রেখেছেন যে অনুগ্রহ রেখেছেন সেটাকে অনুসন্ধান করো এটা আল্লাহ তালের বিশেষ অনুগ্রহ আল্লাহ বলে দিয়েছেন তুমি দুনিয়ার জন্য সময় দাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার ভেতরের স্থানটা তোমার অন্তরটা আমার জন্য বরাদ্দ থাকবে তোমার দুনিয়া তোমার পকেটে থাকবে তোমার দুনিয়া তোমার জরুরতের জায়গায় থাকবে তোমার দুনিয়া তোমার প্রয়োজনের জায়গায় থাকবে কিন্তু তোমার প্রিয়জন দুনিয়া হবে না তোমার প্রিয়জন হবে আল্লাহ একটা হলো প্রয়োজন আর একটা হলো প্রিয়জন সম্পদ দুনিয়া এগুলো হলো প্রয়োজন আর আল্লাহ হলেন আমাদের প্রিয়জন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না শুধু বাহ্যিকভাবে মুখে ভালোবাসার দাবি করে এই দুই ব্যক্তির জীবনাচর কখনো সমান হতে পারে না সাহাবাইকেরাম রদি আল্লাহ আজমাইন আল্লাহকে ভালোবেসেছেন প্রকৃত অর্থেই ভালোবেসেছেন যার কারণে দেখা যাচ্ছে হানজালা রদি আল্লাহ আনহু নতুন বিয়ে করেছেন স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন এখনো গোসলও করতে পারেননি এমন সময় সংবাদ এসেছে কাফেররা মুসলমানদের উপর অতকৃত আক্রমণ শুরু করেছে যুদ্ধের দামামে বেজে গেছে রাসুলের উপর আক্রমণ হচ্ছে অন্যান্য মুসলমান ভাইদের উপর আক্রমণ হচ্ছে এই অবস্থায় তিনি আর অপেক্ষা করতে পারেননি ঘরের ভেতর যে একটু গোসল করব গোসল করে কিছুক্ষণ বিশ্রাম করব তারপর বের হব তার এটা সহ্য হয়নি কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন রাসুলকে ভালোবাসেন রাসুলের দিকে যারা হাত বাড়িয়েছে তিনি তো তাদেরকে ক্ষমা করতে পারেন না সঙ্গে সঙ্গে ময়দানে বের হয়েছেন এবং সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন আসমানের ফেরেস্তারা তাকে গোসল দিয়েছে বলা হয় গাসিলুল মালাইকা যে আমরা তো গোসল কোন মানুষ যখন মারা যায় সেই মানুষকে গোসল দেয় কারা দুনিয়ার মানুষরা কিন্তু হানজালা নদী আল্লাহ দুনিয়ার কেউ গোসল দেয়নি আবু বকর গোসল দেয়নি অমরও গোসল দেয়নি কেউ গোসল দেয়নি কারণ তার গোসল খোদ ফেরেস্তারা এসে দিয়ে গেছে জুলাইবিব রাজি আল্লাহ আনহু রাতে তার বিয়ের কথা যেদিন তার বিয়ে হবে বাসর ঘর হবে কতদিনের স্বপ্ন কত প্রত্যাশা এটাকে কেন্দ্র করে কত পরিকল্পনা ডাক এসেছে জিহাদের সঙ্গে সঙ্গে ময়দানে বের হয়ে গেছেন সেই যুদ্ধের মধ্যেই শহীদ হয়ে গেছেন আর বিয়ে করার তৌফিকও হয়নি যুদ্ধের মধ্যে গিয়েছেন যে যুদ্ধে যদি জয়ী হই কিছু টাকা পয়সা পাবো এজন্য অনেক গাড়ি বাড়ি হবে এজন্য নাকি আল্লাহ তালার পক্ষ থেকে ডাক এসেছে রাসুল নিজে গিয়ে যাচ্ছেন আমি কিভাবে বসে থাকব বিভিন্ন সাহাবির ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে আমরিবনে জামু রদি আল্লাহ আনহু ল্যাংরা সাহাবি ভাঙা পা নিয়ে ময়দানে ছুটে যাচ্ছেন একমাত্র কার মহাব্বতে আল্লাহর মহাব্বতে যেই ব্যক্তি আল্লাহকে মহাব্বত করে সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখতে পারে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না সে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে না আমরা তো ভাবি শিরিক কাকে বলে শিরিক মানে হলো মূর্তি পূজা করা আমি মুশরিক না কেন আমি কোনোদিন গিয়ে মূর্তির সামনে সেজদা করিনি তাহলে আমি মুশরিক না আমরা সবাই এমন ভাবি কিনা কিন্তু আমি যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাব আল্লাহ তালা বান্দাদের জন্য অবধারিত করে দিয়েছেন বান্দা ভালোবাসবে একমাত্র কাকে একমাত্র কাকে আল্লাহকে যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না অথবা আল্লাহকে ভালোবাসার পাশাপাশি অন্য কাউকে ভালোবাসে সেই ব্যক্তিও আল্লাহর সঙ্গে শিল্প করল কিভাবে আপনার স্ত্রী আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন পাশাপাশি আর একটা মেয়েকেও ভালোবাসেন আপনার স্ত্রী কোনোদিন মেনে নেবে কোনো একজন সম্ভ্রান্ত নারীর আত্মমর্যাদাবোধ এই বিষয়টা কখনো মেনে নেবে আপনার কি মনে হয় একজন সাধারণ নারীর থেকে আল্লাহ তালা আত্মমর্যাদাবোধ কম এই নারী তো আপনাকে খাওয়ায় না এই নারী তো আপনাকে পড়ায় না এই নারীর আপনার উপর কি অনুগ্রহ আছে সামান্য কিছু দিন হয়তো সে আপনার সঙ্গে কাটাচ্ছে আপনার জন্য রান্না বান্না করছে আপনার সন্তানদেরকে লালন পালন করছে কিন্তু যে আল্লাহ আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছেন যে আল্লাহ প্রতি মুহূর্তে আপনার উপর অবধারিত ভাবে নিয়ামত বর্ষণ করে যাচ্ছেন সেই আল্লাহ এত কিছু করে যাচ্ছেন তারপরও সেই আল্লাহর পাশাপাশি আপনি অন্য কাউকে ভালোবাসবেন কিভাবে আল্লাহ এটা মেনে নেবেন কোনদিনও সম্ভব না কিন্তু এর অর্থ কি এটা দুনিয়ার মধ্যে কাউকে ভালোবাসবো না বাবাকে ভালোবাসবো না মাকে বাসবো না স্ত্রীকে ভালোবাসবো না তা না আল্লাহ বলেছেন বান্দা তুমি আমাকে ভালোবাসবে তোমার ভালোবাসা আমার মধ্যে সীমাবদ্ধ করবে যেহেতু তুমি আমাকে ভালোবাসো সুতরাং আমি যাকে যাকে ভালোবাসতে বলবো তুমি তাকে তাকে ভালোবাসতে পারবে এবং তাকে ভালোবাসা আমাকে ভালোবাসারই অংশ তুমি তোমার মাকে খুশি করো আমি তোমাকে জান্নাত দিব তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত রেখেছি হৃদল রব্বি ফি হৃদল ওয়ালিদি রবের সন্তুষ্টি আমি বাবার সন্তুষ্টির মধ্যে রেখেছি যার প্রতি তার বাবা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট যার প্রতি তার বাবা সন্তুষ্ট না আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না কিন্তু তুমি আমাকে ভালোবাসো তারপর আমি যাকে ভালোবাসতে বলবো তুমি তাকে ভালোবাসবে ভালোবাসা হবে আল্লাহ কেন্দ্রিক ভালোবাসা হবে রাসুল কেন্দ্রিক ভালোবাসা হবে দিন কেন্দ্রিক যার কারণে ইসলামের মাসআলা হলো স্বামী এবং স্ত্রী এর মধ্যে হতে কোনো একজন যদি অমুসলিম হয়ে যায় হয় কি না বিভিন্ন সময় এরকম উদাহরণস্বরূপ স্বামী মুসলমান স্ত্রী দুনিয়ার লোভে পড়ে অথবা অন্য যে কোনো কারণে সে কাফের হয়ে গেল উদাহরণস্বরূপ খ্রিস্টান হয়ে গেল বৌদ্ধ হয়ে গেল হিন্দু হয়ে গেল ইসলাম বলবে তোমার স্ত্রী যার প্রতি ভালোবাসাকে আমি অপরিহার্য করেছিলাম এমনকি আমি বলে দিয়েছিলাম স্বামী যদি ভালোবাসার দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকায় এবং স্ত্রীও যদি ভালোবাসার দিকে স্বামীর দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তাল উভয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান কিন্তু স্ত্রী যখন আমাকে অস্বীকার করলো আমাকে আর এখন সে আল্লাহ হিসাবে মানে না সে এখন ইল্লাল্লাহ ইল্লাহ বিশ্বাস করে না তুমি সঙ্গে সঙ্গে স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও এই স্ত্রীকে ঘরে রাখার কোন অনুমতি তোমাকে দেওয়া হয়নি তার মানে তুমি দুনিয়ার মানুষকে ভালোবাসবে আমার আপত্তি না তুমি সম্পদের জন্য মেহনত করবে আমার আপত্তি না কিন্তু তোমার দিলের জায়গা তোমার অন্তরের জায়গা তুমি আমার মধ্যে বরাদ্দ রাখবে অন্তরের মধ্যে তুমি অন্য কাউকে ঢুকাবে না যদি তুমি অন্তরের মধ্যে অন্য কাউকে ঢুকাও অন্য কারো জন্য তুমি উৎসর্গিত হয়ে যাও আরে ভাই দাসত্ব মানে শুধু অন্যের জন্য নামাজ পড়া না দাসত্ব মানে যার বিধিবিধান মেনে চলাকে আপনি অপরিহার্য মনে করেন আপনি তার গোলাম আপনি যদি মনে করেন আমার জন্য ফেরাউনের বিধান মেনে চলা অপরিহার্য আপনি ফেরাউনের গোলাম আপনি যদি মনে করেন আমার জন্য আবু জাহালের বিধান মেনে চলা অপরিহার্য আপনি আবু জাহালের গোলাম আপনি যদি মনে করেন আমার জন্য আব্রাহাম লিঙ্কনের বিধান মেনে চলা অপরিহার্য আপনি আব্রাহাম লিঙ্কনের গোলাম আপনি যদি মনে করেন আপনার জন্য আপনার স্ত্রীর বিধান মেনে চলা অপরিহার্য এমনকি স্ত্রী যদি বলে নামাজ পড়তে পারবে না স্ত্রী যদি বলে দাঁড়িয়ে রাখতে পারবে না স্ত্রী যদি বলে শুধুমাত্র হালাল ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে না তারপর আমার জন্য আমার স্ত্রীর বিধান মেনে চলা অপরিহার্য এরকম যেই ব্যক্তি যার বিধান মেনে চলাকে অপরিহার্য মনে করবে সেই ব্যক্তি তার গোলাম হয়ে যাবে আমরা মুসলমান আমরা আল্লাহর গোলাম কারণ আমরা বিশ্বাস করি লাহা ইল্লাহ কারণ গোলাম একমাত্র কার আল্লাহর মাহবুদ মানেই হলো যার দাসত্ব করা হয় যার গোলামি করা হয় আল্লাহ আমাদের মাহবুদ আল্লাহ আমাদের ইলাহ কারণ আমরা দাসত্ব করি একমাত্র কার সবাই বলছেন একমাত্র কার আল্লাহ আমাদের দাসত্ব আল্লাহর জন্য ইন্না সালাতি ও নুসুকি নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি ও মাহিয়া ও মামাতি নিঃসন্দেহে আমার জীবন আমার মরণ সবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য আমরা তো কোরবানি করি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসি কোরবানি করি কোরবানির আগের দিন গরু কিনি গরুর সঙ্গে দিলের কোনো মহাব্বত নেই কোনো ভালোবাসা নেই এই গরুকে ছোটকাল থেকে যদি আমি পেলে পোষে বড় করতাম ভালোবাসা থাকতো ঈদের আগের দিন কিনে আনলে এই গরুর প্রতি এমন মহব্বত থাকে না যে এই গরু আমি জবাই করতে গেলে চোখ থেকে পানি ঝরবে কিন্তু আমি যদি কোরবানির ইতিহাস দেখি ইব্রাহিম আলী ইসালাম যিনি কোরবানি করেছিলেন সর্বপ্রথম কোরবানি আমরা যেভাবে কোরবানি করে এই পন্থায় সর্বপ্রথম কোরবানি করেছেন ইব্রাহিম আলী ইসালাম তিনি কি গরু কোরবানি করতে গিয়েছিলেন ছাগল দুম্বা কি কোরবানি করতে গিয়েছিলেন ছেলে আমাদেরকে যদি বলা হতো এরকম বিধান ছেলে কোরবানি করতে হবে তাহলে সমাজে হয়তো মুসলমান খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যেত আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন ছেলে কোরবানি করতে যাচ্ছেন দুনিয়ার মানুষ যদি ভাবে পেরেশান হয়ে যাবে এ কেমন বাবা নিজের হাতে নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে অথচ কার আদেশে যার আদেশে করতে যাচ্ছে তাকে কোনোদিন দেখেনি তার কথা কোনোদিন সরাসরি শোনার সৌভাগ্য হয়নি তাহলে তার আদেশে নিজের ছেলেকে জবাই করতে রাজি হয়ে যাচ্ছে এ কেমন নির্দয় বাবা আমরা আরব যুগের সে জাহিলি মানুষদের আমরা সমালোচনা করি কেন কারণ তারা খুব খারাপ ছিল নির্দয় ছিল নিজের হাতে নিজের মেয়েকে জীবন্ত অবস্থায় কবর দিত আমরা তাদের সমালোচনা করি কিন্তু ইব্রাহিম আলহ ইসলাম তো মেয়ে না বরং ছেলেকে জবাই করার জন্য যাচ্ছেন কেন কারণ শুধু সেটাই যে আমার ছেলেও আমার আল্লাহর সামনে কিছু না আল্লাহ বলেছেন আল্লাহ যদি বলেন ছেলে কেন আল্লাহ যদি বলেন ইব্রাহিম তুমি তোমার নিজেকে জবাই করো ইব্রাহিম লাব্বাইক বলে আল্লাহর জন্য রাজি হয়ে যাবে যে হে আল্লাহ আপনি আমাকে আপনার জন্য জবাই করতে বলেছেন হে আল্লাহ আমি উপস্থিত আপনার দরবারে আপনার জন্য যদি আমি জীবন দিতে পারি সেই জীবন তো সার্থক আর সেই জীবনের কি দাম আছে যেই জীবন আল্লাহর পথে ব্যয় হয় না সেই জীবনের কি দাম আছে যেই জীবনের দ্বারা ইসলামের উপকার হয় না যেই জীবন শুধু পেটের পূজা করতে অভ্যস্ত যেই জীবন শুধু পরিবারের পূজা করতে অভ্যস্ত সেই জীবনের কি দাম আছে সে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে দাঁড়াবে আমার আদর্শ মোহাম্মদ আরবি সাল্লাহ আলহাম বলে আসে সেই মোহাম্মদ আমার আদর্শ সেই মোহাম্মদের জিন্দগির উপর তার আদর্শের উপর যদি আমি উঠতে পারি আমি সফল হব সেই নবীর জীবনে খুলে দেখি সেই নবীর তো কখনো দাঁত শহীদ হয়ে যাচ্ছে সেই নবীর তো দেহ রক্ত ঝরছে রক্ত ঝরতে ঝরতে পা থেকে পায়ের সঙ্গে জোতা লেগে যাচ্ছে সেই নবীর উম্মত পরিচয় দিচ্ছি অথচ ইসলামের জন্য আমার কি কোরবানি আছে সেই ইব্রাহিম আলহ ইসলাম যখন তাকে বলা হচ্ছে হয়তো ইসলাম ত্যাগ করো অন্যথা আগুনে ছুড়ে ফেলা হবে বলল আগুন গ্রহণ করতে প্রস্তুত আছি কিন্তু আল্লাহ তার অসন্তুষ্টি গ্রহণ করতে প্রস্তুত নেই একজন মুসলমানের হৃদয়ের আসনে একজনই থাকবেন তিনি কে আল্লাহ আল্লাহ তালার সামনে রাসুলের সামনে পৃথিবীর কোনো মায়া পৃথিবীর কোনো ভালোবাসা কোন মুসলমানের জন্য বড় হতে পারে না রসুল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করছেন মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন রাসুল যখন ময়দানে যাচ্ছেন রাসুল মক্কা পার হয়ে মদিনার দিকে এগোচ্ছেন বারবার পেছনের দিকে তাকাচ্ছেন মক্কার দিকে তাকাচ্ছেন মক্কাকে সম্বোধন করে বলছেন হে মক্কা তুমি তো সেই ভূমি যেখানে আমার শৈশব কেটেছে যেখানে আমার তারুণ্য কেটেছে হে মক্কা দিল তো চায় না তোমাকে ছেড়ে যাই তোমার মধ্যে তো আল্লাহ তালার ঘর আছে কাবা শরীফ তোমার মধ্যে অবস্থিত মন তো চায় না তোমাকে ছেড়ে যাই কিন্তু তোমার মধ্যে থেকে তো আমি আল্লাহর দিনকে পালন করতে পারছি না আমি আল্লাহ তালার এবাদত করতে পারছি না আল্লাহর এবাদতের সামনে তোমার মহব্বত কোনো কিছু না চোখ থেকে পানি ঝরছে হচ্ছে কিন্তু পেছনে ফিরে যাচ্ছেন না সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কারণ একজন মুসলমানের সামনে আল্লাহর ভালোবাসার সামনে আর কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না একজন মানুষ দুই চার দিন কষ্ট করতে পারে নিজের ঘরের মধ্যে যদি খেরের ঘরও হয় টিনের ঘরও হয় মাটির ঘরও হয় পান্তাভাত খেয়েও দিন কাটাতে পারে কিন্তু নিজের ঘর ছাড়া নিজের বাড়ি ছাড়া নিজের এলাকা ছাড়া নিজের দেশ ছাড়া অন্য দেশে গিয়ে কি হবে না হবে কোথায় থাকবে কি খাবে এরকম এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করা খুব সহজ কোনো বিষয় না বিশ্বাস না হলে আজকে যান সেই টেকনাফের অঞ্চলগুলোতে গিয়ে সেই রোহিঙ্গা যারা তাদের দিনের কারণে লা ইলাহা ইল্লাহর কারণে দেশ থেকে বহিষ্কৃত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে হিজরত করে এখন সেখানে অবস্থান করছে গিয়ে তাদের জীবনীটা দেখে আসেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ চোখের পানি ধরে রাখতে পারবেন কোনদিনও সম্ভব না তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছেন ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারছেন তাও না রাসুলের যুবতী মেয়ে জাইনাব রাজি আনহা মেয়েকে নিয়ে যেতে পারছেন না কিন্তু আল্লাহর আদেশ চলে এসেছে এই ভূমিতে থেকে আল্লাহ তালা দিন পালন করা যাচ্ছেন না যেই জমিনে থেকে যেই ভূমিতে থেকে আল্লাহর ইবাদত করা যায় না সেই ভূমিতে থাকার কোনো অর্থ হয় না রসুল মদিনার দিকে ছুটে যাচ্ছেন পেছনে মেয়ে রয়ে গেছে যুবতী মেয়ে মেয়ের কি পরিণতি হবে আবু জাহের রাসুলকে না পেয়ে সেই মেয়েকে আদৌ জীবিত রাখবে নাকি সেই মেয়েকে নিঃশ্বাস করে ফেলবে রাসুল জানেন না তিনি জানেন না কোনোদিন আর এই মেয়ের মুখ দেখতে পারবে কিনা তারপর পেছনের দিকে ফিরে যাচ্ছেন না সামনের দিকে এগোচ্ছেন এমনকি সেই মেয়ের মুখ মুখ দেখার সুযোগ তার আর হয়নি জাইনাব রাজি আল্লাহ আনহা যখন হিজরত করার জন্য বের হয়েছিলেন মদিনার দিকে মক্কার কুরাইশ কাফেররা তাকে বর্ষা দ্বারা আঘাত করেছিল তখন তিনি গর্ভবতী ছিলেন সঙ্গে সঙ্গে উঠ থেকে পড়ে গেলেন পড়ে গিয়ে তার গর্ভপাত হয়ে গেল এবং সেই ব্যথা আবেদনার মধ্যে তিনি ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন মেয়ের মুখ আর দেখা সৌভাগ্য হয়নি আমার কাছে আমার মেয়ে তো রাসুলের কাছে রাসুলের মেয়ের থেকে বেশি দামি হয়ে গেছে রাসুল তার মেয়েকে কোরবানি দিয়ে দিচ্ছেন আল্লাহর জন্য ইব্রাহিম ছেলেকে কোরবানি দিয়ে দিচ্ছেন আল্লাহর জন্য কিন্তু আমার কাছে ছেলে মেয়ে দূরের কথা আমি আমার সময়কে কোরবানি দিতে আমি আমার সম্মানকে কোরবানি দিতে আমি আমার অর্থ সম্পদকে কোরবানি দিতে রাজি হই না আমার দিনের জন্য কথাগুলোকে অসত্য মনে হয় আবু বকর আল্লাহ রাসুলের সঙ্গে সফর সঙ্গী হয়ে মদিনার দিকে হিজরত করে চলে গেলেন ঘরের মধ্যে তার মেয়ে রয়ে গেল আসমা আসমা রদি আল্লাহ আনহা তিনিও রাসুলের স্ত্রী ঘরের মধ্যে রয়ে গেলেন এদিকে বাবা চলে গেছে সকালবেলা মক্কার মুশ্রিকা পেরেশান সারা রাত ঘেরাও করে রাখলাম মোহাম্মদের ঘর কোন ফাঁকে আমাদের চোখে ধুলা দিয়ে নাই হয়ে গেল কিন্তু এখন তো সহ্য হচ্ছে না ছুটে গেল যে আগ থেকে জানতো যে মোহাম্মদের বন্ধু হলো আবু বকর যদি আবু বকরকে পাওয়া যায় তাহলে বোঝা যাবে মোহাম্মদ আশপাশে কোথাও আত্মগোপনে আছে আর যদি দেখা যায় আবু বকরও নেই তার মানে তারা ভেগেছে আর ধরার সুযোগ নেই আবু বকরের ঘরে গিয়ে ঘর দরজার মধ্যে করণ আসছে মেয়ে এসে দরজা খুলছে আবু জাহেল জিজ্ঞেস করছে আবু বকর কোথায় উত্তেজিত তখন যখন তাকে বিভিন্ন ভাবে পাকড়াও করলো কোনোভাবে তথ্য আদায় করতে পারছে না কোথায় গিয়ে লুকিয়ে আছে কোন গর্তের মধ্যে কোন পাহাড়ের মধ্যে অবশেষে রাগান্বিত হয়ে সেই মেয়ের গালে জোরে চপেটাঘাত করলো চর মারলো তা আমি যদি শুনি আমার ফ্যামিলি শুধু মেয়ে না আমার ভাই আমার চাচাতো ভাই মামাতো ভাইয়ের গায়ে কেউ হাত তুলেছে আমি প্রয়োজনে জীবন দিয়ে দিতে রাজি ওর কত বড় সাহস আমার ফ্যামিলির মানুষের গায়ে হাত তুলেছে আমি ওর চোখ উপরে ফেলবো বলি কিনা কিসের জন্য আমার একটু সম্মানহানি হয়েছে জন্য কিন্তু আবু বকরের মেয়ে এই উম্মতের সবার আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয় কোনটা ভারী হবে আদর্শ মধ্যে সর্বপ্রথম রাসুলের সফর সঙ্গে কে ছিলেন রাসুল নিজের জীবদ্দশায় নামাজ পড়তে কাকে দিয়েছিলেন রাসুলের জীবদ্দশায় নামাজ পড়িয়েছেন রাসুলের পর ইসলামের প্রথম খালিফা কে এত মর্যাদা সম্পন্ন মানুষের মেয়ে মক্কার আবু জাহাল যাকে উম্মতের ফেরাউন বলা হয় এরকম নরাধম এসে তার ছেলেকে তার মেয়ের গায়ে হাত তুলছে এরকম ঘটনা কি একটা আর দুটো সেই সাহাবিদের আদর্শের কথা তো বলি আর তাদের কথা বলি যে আল্লাহ তাদেরকে আকাশে তারকা বানিয়েছেন যদি তাদেরকে অনুসরণ করতে পারি আল্লাহ তালা সফলতা আমার এর মধ্যেই রেখেছেন কিন্তু কোথায় অনুসরণ করছে ভাই কিসের পিছনে ছুটছি শয়তান তো আমাদেরকে অন্ধ করে রেখেছে নফস আমাদেরকে অন্ধ করে রেখেছে দুনিয়া আমাদেরকে অন্ধ করে রেখেছে আল্লাহ তালা যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেন জিবরিল আলহ ইসলামকে পাঠিয়েছিলেন যাও তুমি জাহান্নামকে দেখে আসো তিনি জাহান্নামকে দেখলেন খুব ভয়াবহ অবস্থা তিনি বললেন যে হে আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষ নেই যে জাহান নামে আসতে রাজি হবে এরপর আল্লাহ বললেন ঠিক আছে এবার আর একটু যাও এরপর আল্লাহ তালা হুফাতির না রবি শাহওয়াত সেই জাহান্নামকে শাহওয়াতের মাধ্যমে মানুষের ভালো লাগে মানুষের চাহিদা যেদিকে জান্নাতের আমল করার চাহিদা থাকে অন্তরে নাকি নামের আমল করার অন্তরকে যদি ছেড়ে দেওয়া হয় যে হেমন্ত তুমি তোমার মতো চলো কি মনে হয় জান্নাতের দিকে চলবে না জাহান্নামের দিকে নিঃসন্দেহে জাহান্নামের দিকে অন্তর কি বলবে শীতের রাতে উঠে যাও তাহাজুদের নামাজ পড়ো আল্লাহর সামনে দাঁড়াও যাও মসজিদে যাও গিয়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো অন্তর বলবে বলবে অন্তর তো অন্তর মানুষের অন্তরে যেই বিষয়গুলো চাহিদা থাকে নামকে আল্লাহ তালা এগুলোর দ্বারা ঘিরে ফেললেন এরপর জিবরিলকে বললেন যাও এবার দেখে আসো জিবরিল গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করলো যে হে আল্লাহ এই জাহান্নাম দেখে এবং তাকে আপনি যার দ্বারা সজ্জিত করেছেন তা দেখে তো আশঙ্কা হচ্ছে কোনো মানুষ এই জাহান্নামের বাইরে থাকবে না কারণ মন চাহি জিন্দেগি জাহান্নামের জিন্দেগি রব চাহি জিন্দেগি জান্নাতি জিন্দেগি এরপর আল্লাহ তালা কিভাবে জান্নাতে পাঠালেন জান্নাত দেখালেন জান্নাত যখন প্রথমবার দেখলেন তখন বললেন হে আল্লাহ এই জান্নাতে তো সবাই চলে আসবে জান্নাতের বাইরে কেউ থাকবে না কিন্তু জান্নাতের কাজগুলো দ্বারা যখন জান্নাতকে ঢেকে দেওয়া হলো কঠিন কাজ অহুফাতিল জান্নাত বিল মাকারি অপছন্দনীয় কাজ যেগুলো নফসের জন্য কষ্টকর আল্লাহ যখন এগুলোর দ্বারা জান্নাতকে ঢেকে দিলেন তখন তিনি দেখে বললেন যে হে আল্লাহ মনে হয় না এই জান্নাতে আর কেউ আসতে পারবে দুনিয়াতে পাঠিয়েছিল তো পরীক্ষার জন্য পরীক্ষা কখন হবে যখন একদিক থেকে আল্লাহ তালার কিতাব আমাকে হেদায়তের দিকে ডাকবে রাসুল আমাকে হেদায়তের দিকে ডাকবে রাসুলের ওয়ারিসরা আমাকে হেদায়তের দিকে ডাকবে আর একদিকে শয়তান আমাকে জাহান্নামের দিকে ডাকবে নফস আমাকে জাহান্নামের দিকে ডাকবে খারাপ বন্ধু বান্ধব আমাকে জাহান্নামের দিকে ডাকবে ও দুটো বিষয় যখন পাশাপাশি দাঁড়াবে তখনই তো পরীক্ষা হবে দুটো জিনিস আমাকে ডাকছে আমাকে মাহফিলের দিকেও দাওয়াত দেওয়া হয় আর আমাকে কনসার্টের দিকেও দাওয়াত দেওয়া হয় কিন্তু আমার সারা বেশি পরে কোন দিকে কনসার্টের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করতেও গায়ে বাঁধে না আর মাহফিলের জন্য খরচ করার জন্য পকেটে টাকা খুঁজে পায় না আল্লাহর জন্য আমরা কোনগুলো বরাদ্দ রাখি স্বাভাবিকভাবেই আপনি বলুন জুম্মার দিন মসজিদে নামাজ পড়তে গেলাম আমার সামনে একটা দান বাক্স চলে আসলো অথবা একজন অসহায় মানুষ ভিখারি মানুষ আমার ঘরের দরজার সামনে আসলো তখন কি আমি আমার পকেটে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট খুঁজি নাকি দুই টাকা পাঁচ টাকা এক টাকার কয়েন তা আবার ছেঁড়া নোটটা যে নোটটা কাউকে বকশিস দেওয়া যাবে না এরকম নোট খুঁজি অথচ পরকালে গিয়ে আমি কোন টাকাটা পাবো যে টাকাটা আমার দুনিয়ার পেছনে ব্যয় করলাম সেটা আল্লাহর কাছে পাবো না কোনটা পাবো যেটা দান করলাম আল্লাহর পথে দান করছে দুই টাকা এক টাকা আল্লাহর পথে দান করছে ছেড়ানোর আর আমি স্বপ্ন দেখছি কেয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ আমার সামনে চকচকে এক হাজার টাকার নোটগুলো এনে উপস্থিত করবে যে হে বান্দা তুমি তো আমার কাছে এই টাকাগুলো পাঠিয়েছিলে আমার কাছে তুমি বিকাশ করেছিলে এই টাকাগুলো এই এক হাজার টাকার চকচকের গুলো এই না ওইগুলো তোমার জন্য আমি বরাদ্দ রাখলাম মিজানের সে আমল নামার দাড়ি পারলে আমি এগুলো তুলে দেব এগুলো মাপা হবে হবে কোনদিন এরকম যা দেব তাই পাব মানুষ দুনিয়ার মধ্যে আখেরাতের জন্য পাঠাচ্ছে আর পাঠাচ্ছে সে পাঠাবে গাধা আর সেখানে গিয়ে পাবে ঘোড়া এটা তো কখনোই হওয়ার নয় দুনিয়ার মধ্যে দুনিয়া ঠিক রেখে আমি জান্নাত কামাই করার চেষ্টা করব। আগে হবে দুনিয়া তারপর হবে জান্নাত আর আমি স্বপ্ন দেখি যে আল্লাহ আগে দিবে জান্নাত আর জাহান্নামকে আমার থেকে দূরে রাখবেন হবে কখনো দুনিয়ার মধ্যে যদি আমি আমার নিজেকে পরিশুদ্ধ করে না যেতে পারি নিজেকে পবিত্র করে যেতে না পারি তাহলে আল্লাহ তালা জাহান্নামের আগুনের দ্বারা আমাকে পরিশুদ্ধ করে নেবেন একটা স্বর্ণ মাটির নিচ থেকে তুললেই ব্যবহারের যোগ্য হয়ে যায় না আগুন দ্বারা পোড়াতে হয় সেটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয় তারপর সেই স্বর্ণ ব্যবহারের উপযোগী হয় আমি যদি আমার নিজেকে আগ থেকেই দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতের উপযোগী করে যেতে পারি আল্লাহ তালা আমাকে সহজেই জান্নাত দিয়ে দেবেন কিন্তু যদি উপযোগী করে না যেতে পারি আল্লাহ তালা সেই আগুনের দ্বারা পোড়াবেন পুড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে আমাকে জান্নাতের উপযোগী করবেন তারপর আল্লাহ তালা আমাকে জান্নাত দেবেন তো ইমান বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান যেই ব্যক্তি ইমানটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সে তো সফলতা লাভ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু আমি তো ভাবি যে আমার ইমান ভাঙের সম্ভবত শুধু যদি মূর্তি পূজা করি তাহলে আর মূর্তি পূজা যদি না করি আর যা কিছুই হোক না কেন আমার ইমান বোধ হয় এমন শক্তের শক্ত যের মধ্যে কোনো ক্ষত হয় না বিষয়টা কি এমন বান্দা যখন একটা গুনাহ করে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যদি তওবা না করে কালো দাগটা থেকে যায় আবার যখন আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পরে এভাবে পড়তে পড়তে এক সময় পুরো অন্তরটা কালো হয়ে যায় যখন মানুষের অন্তর পরিপূর্ণ কালো হয়ে যায় তখন তার অবস্থা হয় লাহুম কলুবুল্লাহনা বিহা তার অন্তর থাকে কিন্তু অন্তরের দ্বারা সে সত্যের কথা উপলব্ধি করে না তাকে বোঝানো হয় তাকে বলা হয় তার হাতে ধরা হয় পায়ে ধরা হয় কিন্তু হেদায়তের কথা গ্রহণ করতে সে আর রাজি হয় না ওয়ালাহুম আদানুল্লাহনা বিহা তার কান থাকে কিন্তু কানের দ্বারা সে গান শুনতেই পছন্দ করে কানের দ্বারা গিবত শুনতেই পছন্দ করে কানের দ্বারা হারাম কথা শুনতেই পছন্দ করে হেদায়তের কথা শুনতে ভালো লাগে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না আল্লাহর কথা শুনতে ভালো লাগে না বিহা তাদের চোখ আছে এই চোখের দ্বারা তারা দেখে না আল্লাহ তাদের সামনে কোরআন দিয়েছেন এই কোরআনের হেদায়ত সে দেখে না কিন্তু শেষে আব্রাহাম লিঙ্কনের আদর্শের মধ্যে সফলতা খুঁজে পায় চোখ এই চোখই থাকে আল্লাহ তালা কেয়ামতের দিন অনেক মানুষকে এনে উপস্থিত করবেন যে মানুষরা দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিল কিন্তু কেয়ামতের দিন তারা সেই দিন অন্ধ থাকবে আল্লাহর কাছে তারা বলবে قال رب لم حشرتني أعمى হে আল্লাহ আপনি এই হাসরের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালেন অকাদ কুমতু বাসিরা দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম আপনি তো বলেছিলেন দুনিয়ার মধ্যে যে যেমন অবস্থায় মৃত্যুবরণ করেছে কেয়ামতের ময়দানে সে সেভাবে উপস্থিত হবে আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম আজ আমি কেন অন্ধ স্বাভাবিকভাবে যেহেতু আমার মৃত্যু হয়েছে চোখ নিয়ে আপনার সামনে তো চোখ নিয়েই দাঁড়ানোর কথা কারণ হাদিস খুললে দেখা যায় যে ব্যক্তি শহীদ হবে কেয়ামতের ময়দানে সেই রক্তমাখা কাপড় রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে কেয়ামতের দিন আমার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সেই ভাঙা দাঁত নিয়ে উপস্থিত হবেন মুসাহিবিন ওমর রদি আল্লাহ আনহু সে অর্ধ কাফর নিয়ে উপস্থিত হবেন হামজা রদি আল্লাহ আনহু তার সেই কলিজাকে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী কলেজে চিবিয়ে খেয়েছিল সেই অবস্থায় তিনি উপস্থিত হবেন আমার দেহের মধ্যে আমার দুনিয়া যে ভোগ করে গিয়েছি সেগুলোর বিভিন্ন আলামত দেখা যাবে আর আমার সামনে আমার রাসুল থাকবেন রক্তাক্ত অবস্থায় সাহাবিরা থাকবে রক্তাক্ত অবস্থায় তাদের সামনে উপস্থিত হয়ে বলবো হে আল্লাহ রাসুল আমার চেহারার মধ্যে তোমার সুন্নত নেই আমার দেহের মধ্যে তোমার সুন্নত নেই আমার শরীরের মধ্যে তোমার পথে রক্ত ঝরানো নেই এই শরীর নিয়ে উপস্থিত হয়েছে হে রাসুল শুনো আমি তোমার শ্রেষ্ঠ উন্মত আমাকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এরকম হবে তো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিল এরকম কিছু মানুষকে আল্লাহ তালা অন্ধ অবস্থায় উঠাবেন তারা বলবে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালে ওকাজে কুমতো বসিরা আল্লাহ তালা বলবেন শোনো বান্দা আমি কারো উপর জুলুম করি না এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল কোরআনের আয়াত তোমার সামনে আমি দিয়েছিলাম আসমান থেকে নাজিল করেছিলাম রাসুল এসে তোমাদেরকে বুঝিয়েছে আলে মোলামা এসে তোমাকে বুঝিয়েছে পীর মাসায় এসে তোমাকে বুঝিয়েছে দাওয়াতের সাথীরা এসে তোমাকে বুঝিয়েছে মুজাহিদরা এসে তোমাকে বুঝিয়েছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বুঝিয়েছে তুমি মাননি তুমি আমার আয়াতকে দেখেও না দেখার ভান করেছ তুমি সত্যের পথ চিনো সত্যের পথে উঠতে চাওনি শুনো যেহেতু তুমি আমার আয়াত দেখেও না দেখার ভান করেছ দুনিয়ার মধ্যে আমার সঙ্গে তুমি অন্ধের মতো আচরণ করেছ এজন্য আজকে আমি তোমাকে অন্ধ অবস্থায় উঠালাম দুনিয়া তোমার চোখ ছিল ঠিক আছে কিন্তু এই চোখ আমার জন্য ছিল না তোমার চোখ ছিল তোমার দুনিয়ার জন্য তোমার চোখ আমার আয়াতের জন্য ছিল না আমার হৃদায়তের জন্য ছিল না দুনিয়ায় তুমি যা করে এসেছ আজ আমার এখানে তাই পাবে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না সেই ব্যক্তি আল্লাহ তালার ওয়াদার উপর পরিপূর্ণ একইন করতে পারে না আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি কি না যে মৃত্যু সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য কবরের আজাব সত্য কেয়ামতের ময়দানে মিজানের মধ্যে আল্লাহ তালা আমল নামা মাপবেন এটা সত্য কেয়ামতের দিন কাউকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে এটা সত্য পুল সিরাতের পোল সত্য এগুলো বিশ্বাস করি কিনা নাকি এমন কেউ আছে যে বিশ্বাস করে না কিন্তু আমি যে বিশ্বাস করি তার কি প্রভাব আমার জীবনের মধ্যে আছে আল্লাহ তালা মৌখিক তাওহিদের মধ্যে সফলতা রাখেননি মৌখিক লাহ ইল্লাহর মধ্যে সফলতা রাখেননি আল্লাহ সফলতা রেখেছেন তাওহিদ আমলের মধ্যে অর্থাৎ এমন তাওহিদ যে তাওহিদ আমার আমলের মধ্যে পরিণত হয়েছে মুখে লাহ চোখ হলো টিভির দিকে হাতের মধ্যে তসবি মুখের মধ্যে তাওবা কিন্তু অন্তরটা গুনাহের চিন্তা চেতনায় পরিপূর্ণ মজলিসে বসি আল্লাহর কথা হচ্ছে বসি অন্তরের মধ্যে এখনো চিন্তা আছে এখান থেকে গিয়ে আমি একটা সুদের লেনদেন করব। এখান থেকে গিয়ে টিভির সামনে বসবো এখান থেকে গিয়ে আগামীকাল ফজরের নামাজটা ছেড়ে দিব অন্তর গুনাহের চেতনায় পরিপূর্ণ এরকম তো আসমানে যায় না নামাজ এই নামাজের মাধ্যমে কোন বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায় আসসালা তুমি আরাজুল মুকমিন আমরা তো আর মেরাজ সেভাবে করতে পারবো না যেভাবে রাসুল করেছিলেন আমরা মেরাজ করি আমাদের নামাজের মাধ্যমে নামাজ পড়ি আল্লাহর কাছে আমার অভাব তুলে ধরি নামাজ পড়ি আল্লাহর কাছে বলি দিনাজুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দিয়ে দেন সরল পথের উপর উঠে নিয়ে আসেন নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি ওলা ইল্লা হে আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ গুনা ক্ষমা করতে পারে না সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন আর হাননি আপনি আমাকে দয়া করুন ইন্নাকান্তাল রাহিম নামাজের মধ্যে পড়ছি কি পড়ছি সেই চেতনাও নাই নামাজের মধ্যে আমার গুনাহে চেতনায় পরিপূর্ণ নামাজ পড়ছি নামাজের মধ্যে মন নেই ওকাম মিন সৌন্দর্য দেখা ছাড়া আর কোনো কিছুই পায় না কত রোজাদার এমন আছে ক্ষুধার্ত থাকা ছাড়া এই সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু সে পায় না তো কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে মেরাজ করে আর কোনো ব্যক্তির নামাজকে পুরনো কাপড়ের মতো পেঁচিয়ে তার চেহারায় ছুঁড়ে মারা হয় যখন মানুষ আল্লাহকে ভালোবাসে তখন সে আল্লাহ তালার কথার উপরে একই করে দুনিয়ার মধ্যেও যার প্রতি আমার ভালোবাসা পরিপূর্ণ না আমি আমার শত্রুকে ভালোবাসি ভালোবাসি আমার শত্রু যদি আমাকে বলে অমুক দিন তুমি ওখানে উপস্থিত হয়েও তোমার সঙ্গে আমার বিশেষ কথাবার্তা আছে আমি আগ থেকে আমার ভাই ব্রাদারকে সজাগ রাখবো ওইখানে যাচ্ছি কি হয় না হয় আমার উপর আবার আক্রমণ করে কিনা তোমরা সাবধান থেকো থানার মধ্যে একটা জিডি করে যায় ঠিক না আল্লাহ তালার উপর যদি আমার ভালোবাসা পরিপূর্ণ থাকে তখন আমি আল্লাহ তালার কথার উপর একিন রাখতে পারবো যদি আল্লাহর উপর আমার ভরসা আল্লাহর উপর আমার ভালোবাসা পরিপূর্ণ না থাকে আল্লাহর ওয়াদার উপর আমার একিন আসবে না সাহাবাই কেরাম আল্লাহ তালাকে ভালোবেসেছিলেন পরিপূর্ণভাবে যার কারণে আল্লাহ তালার ওয়াদের উপর তাদের একশো পার্সেন্ট ছিল বদরের ময়দানে নেমে যাচ্ছেন এক পক্ষে মাত্র তিনশো তেরো জন সাহাবি তাও এমন সাহাবি যার মধ্যে মোয়াজ এবং মোয়াজের মতো বালক সাহাবি আছে যার মধ্যে ছোট ছোট অল্প বয়স্ক সাহাবি আছে যাদের কাছে অস্ত্র নেই সব মিলিয়ে মাত্র আটটা তরবারি দুটো মাত্র ঘোড়া মানুষ হলো তিনশো তেরো জন অপর পক্ষে আবু জাহেলের সশস্ত্র বাহিনী যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে যাদের কাছে হাজার হাজার অস্ত্র শস্ত্র তরবারি সবকিছু মৌজুদ আছে খাবারের জন্য সবকিছু মৌজুদ আছে যুদ্ধের জন্য জায়গাও পেয়েছে ভালো জায়গা অপরদিকে মুসলমানের কোনো কিছু নেই তার কোনো পিছনে যাচ্ছেন না রাসুল ভাবছেন না যে তার সঙ্গে চুক্তি করে ফেলি আবু জাহের সঙ্গে একটা সমঝোতায় চলে আসি রাসুল আল্লাহর কাছে শেষদায় করে দোয়া করছেন যে হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ আপনি আমাকে জোয়াদা দিয়েছিলেন আপনি দয়া করে আমাকে তা দিয়ে দিন হে আল্লাহ আল্লাহুম্মা ইন এই বাহিনীকে আজকে যদি বদরের ময়দানে আপনি ধ্বংস করে দেন এই তিনশো জনের বাহিনীকে যদি আপনি বরবাদ করে দেন লাম তুআবাদ এই জমিনের মধ্যে কোনোদিন আর আপনার ইবাদত হবে কে করবে আপনার ইবাদত এই ময়দানের মধ্যে আমি মোহাম্মদ উপস্থিত আবু বকর উপস্থিত অমর উপস্থিত ওসমান উপস্থিত সবাই তো উপস্থিত যদি মরে যাই সবাই মরে যাব ইসলামের আর কোন নাম নিশানাও থাকবে না দুনিয়ার মধ্যে আর কোনোদিন আপনাকে ডাকা হবে না আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না তারপর পেছনে হটছেন না সামনের দিকে এগিয়ে যাচ্ছেন হুনাইনের যুদ্ধে চারদিক থেকে বৃষ্টির মতো তীর আসছে অধিকাংশ সাহাবি ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন কে কোন দিকে গিয়েছে কোনো খবর নেই রাসুল ময়দানের মধ্যে উপস্থিত অথচ কার বেঁচে থাকা বেশি দরকার রসুলের সেই রাসুল দাঁড়িয়ে উপস্থিত তিনি বলছেন আনান নবীলা আমি নবী আমি মিথ্যুক না আমি মিথ্যুক না আমি সত্যবাদী আমি বলেছি আল্লাহ সাহায্য করবেন সুতরাং আল্লাহ অবশ্যই সাহায্য করবেন আল্লাহ তালা কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন যার কারণে বদরের যুদ্ধের ব্যাপারে দেখা যায় পরবর্তীতে মুশ্রিকরা যারা পরবর্তীতে মুসলমান হয়েছিল তারা বলছে আমরা দেখলাম কারা যেন আসমান থেকে আসমান থেকে কারা যেন অনেক সুন্দর মানুষ ঘোড়া নিয়ে এসে আমাদেরকে হত্যা করে যাচ্ছে মুসলমানদের হাতে তরবারই নেই কিভাবে হত্যা করবে তো দেখা যাচ্ছে আসমান থেকে বাহিনী চলে আসছে আল্লাহ তালা বলে দিচ্ছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম হে সাহাবিরা শুনে রাখো হে আমার নবীর সাহাবিরা শুনে রাখো সেই বদরের ময়দানে তোমরা তাদেরকে হত্যা করনি ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছেন আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাবে বদরের ময়দানে তোমরা আমার উপর ভরসা করেছিল দেখো আমি কিভাবে তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম পক্ষান্তরে উহুদের ময়দানে হুনাইনের ময়দানে হুনাইনের ময়দানে ঈদ আজাবাদ কুম কাসরাত কম সংখ্যায় বেশি ছিলে বদরে ছিল তিনশো তেরো হুনাইনে ছিল দশ হাজার কয়গুণ বেশি বদরে ছিল তিনশো তেরো হুনাইনে ছিল দশ হাজার ঈদ আজ আবাদ কুম কাসরাতকুম আল্লাহ তালা বলেন সংখ্যায় বেশি এই সংখ্যাধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল যে আমরা তো সেই বাহিনী যারা খালি হাতে তিনশো তেরো জনের বাহিনী নিয়ে আমরা দুনিয়ার আবু জাহালকে ধ্বংস করেছি আজ দশ হাজার মানুষ আমরা আমাদেরকে কে ঠেকাবে ঈদ আজ আবাদ কুম কাসরাতকুম সেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে মুগ্ধ করেছিল ফালাম আঙ্কুম এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি কে কোন দিকে দৌড়ে জায়গাও খুঁজে পাওনি আর্দু বিমা এই জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল কোন দিকে যাবে কোন দিকে মাথা ঠেকাবে কিভাবে তীর থেকে বাঁচবে খুঁজে পাচ্ছে না তার মানে ফয়সালা জমিন থেকে হয় না ফয়সালা থেকে হয় অফিস আদুন আল্লাহ বলেন বান্দা জীবিকার জন্য তো ছুটছ চাকরির পেছনে ছুটছ ব্যবসার পেছনে ছুটছ নারীর পেছনে ছুটছ গাড়ির পেছনে ছুটছ তুমি তো ছুটছ দুনিয়ার দিকে কিন্তু শোনো তোমার রিজিক কিন্তু দুনিয়ায় ফেসলা হয় না তোমার রিজিকের ফেসলা হয় কোথায় আসমান অফিস সামা আদুন সেই আসমান রয়েছে তোমাদের রিজিক এবং সেই জিনিস যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল আল্লাহ তালা আমাদের সবাইকে কথা গুছিয়ে আনা যায়নি যে কোনো কারণে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার